সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M এ ইটস হট বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয় কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দমেলার সম্পাদক হিসেবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া শুক্তারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন একসময় বেতারের জন্য অনেক নাটক লিখেছেন এর আগে আমরা আপনাকে শুনিয়েছি মুরারি বাবুর টেবিল ঘড়ি আজকের গল্প মুরারি বাবুর আলমারি প্রধান চরিত্রে চীনা দোকানের কর্মচারী দোকানের মালিক জটিল বীরু এবং মুরারি বাবু গল্প পাঠে দ্বীপ জটিলের চরিত্রে নীল শুরু হচ্ছে মুরারি বাবুর আলমারি মুরারিবাবুর একটা আলমারি কেনার দরকার ছিল কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম তার চেয়ে বরং টেরিটি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেন দাম কম পড়বে জিনিসও খাঁটি পাবে আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানির নিলামি কারবার আছে ফি রোববার সেকেলে নায়েবি আমলের আসবাবপত্র নিলাম হয় অতএব এক রোববার সকাল নটায় গিয়ে হাজির হলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে হরেক রকমের বনেদি আসবাবে ভর্তি তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো বেশ বড় আলমারি একটা আয়নাও লাগানো রয়েছে দোকানের চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল পছন্দ যখন হয়েছে একটা কাম করুন বাবু বড় সাহেবকে গিয়ে বলেন দু দশ রুপিয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে মুরারিবাবু অবাক হয়ে বললেন কেন এটা বুঝি নিলামে বেচা হবে না না বাবু কর্মচারীটি জানালো এটা বাড়তি মাল আছে দেখছেন না সেজন্যই এটা এক ধারে তফাত করে রাখা হয়েছে মুরারিবাবু ভাবলেন তাই বটে আলমারিটা সেজন্যই আলাদা রাখা আছে এবং এটা ধারে কাছে কেউ আসছে না কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে তাহলে নতুন কেনাই তো ভালো বললেন তাহলে এটার দরকার নেই নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক চীনা কর্মচারী এবার ওর কানে মুখ এনে ফিস করে বলল আমার কথা শুনুন বাবু এ বহুত ভালো মাল আছে আজকাল এমন আলমারি পাবেন না কোথাও বড় সাহেবকে গিয়ে ধরুন কম দামে মিলে যাবে বাবু অবাক হলেন ব্যাপারটা বেশ সন্দেহজনক বললেন কই খুলে দেখাও তো দেখি ভেতরটা কেমন কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ঘ্যাঁচ করে মারাত্মক আওয়াজ হলো এমন বিতিকিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল মুরারিবাবুরও পিলে চমকে ওঠার দেখিল কর্মচারীটি এক গাল হেসে বলল মত ঘাবড়াইয়া বাবু ভালো আলমারির এটাই তো গুণ চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে <laughs> আলমারিটা ওয়ার্ড্রোবও বটে কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে টাকা পয়সা সোনাদানা রাখার লকার আছে দলিল পত্র ফাইল রাখার তাক আছে ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ মাথা ঝিমঝিম করে ওঠে যেন নেশা ধরে যায় দেখে শুনে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটা ঝোঁক চেপে গেল এটা কিনতেই হবে চীনা কর্মচারীটি বলল পছন্দ হলো তো হবে তা জানা কথা এখন চলেন বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটুও শব্দ হলো না এ তো ভারী অবাকাল মারি মুরারিবাবু খুশি হলেন খুললে বিকট আওয়াজ হচ্ছে হোক না ক্ষতি কি যখনই অন্য কেউ তাঁর অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন তার ওপর আসল কথা তিনি একা মানুষ বাড়িতে থাকবার মধ্যে এক ওই গুণধর ভাগ্নে বীরু আর ঠাকুর কাম ভৃত্য জটিল ওরফে জটা দুটিতেই মহা ধরিবার চোর সেই জন্যই তো এই আলমারি কেনার কথা মাথায় এসেছিল কিন্তু এবার এবার তোরা কিভাবে চুরি চামারি করবি দেখা যাবে মুরারিবাবু যত এ কথা ভাবলেন তত জেদ জড়ে গেল মাথায় যত টাকাই লাগুক কিনতেই হবে আলমারিটা পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি মুরারিবাবু দেখলেন ইয়া হোঁতকা মোটা গোলগাল প্রকাণ্ড আর একজন চীনা ভদ্রলোক বসে আছেন একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন বসুন স্যার বলুন কি করতে পারি মুরারিবাবু বললেন ওই আলমারিটা কথা কেড়ে ভদ্রলোক বললেন বুঝেছি বুঝেছি বেশ তো নিয়ে যান বলে কি বিনি দামে দেবে নাকি এমনভাবে বলছে কথাটা কিন্তু দাম টাম কীরকম লাগবে যদি বলেন চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন আপনার যা খুশি দেবেন ব্যাস আমি কিচ্ছু বলবো না সে কি ফ্যাল ফ্যাল করে তাকালেন মুরারিবাবু ঠাট্টা করছে নাকি হ্যাঁ স্যার পছন্দ যখন হয়েছে নিয়ে যান তার মানেটা কি বুঝিয়ে বলবেন মুরারিবাবু জিজ্ঞেস করলেন এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন ওই আলমারির মালিক ছিলেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু এখন তিনি হংকংবাসী যাবার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছিলেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায় সে হাতে তুলে যা দেবে আমাকে নিতে হবে মুরারিবাবু অবাক হয়ে বললেন তা আমি ছাড়া আর কারুর পছন্দ হয়নি বুঝি ঘাড় নাড়লেন ভদ্রলোক হয়নি কেন পছন্দ হয়নি জিনিসটা তো ভালোই মনে হলো মুরারিবাবু বললেন চীনা ভদ্রলোক বললেন ওই বিশ্রী আওয়াজটার জন্য বুঝলেন কি না আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব আলমারি হোক আর মোটর গাড়ি হোক আওয়াজ বরদাস্ত করতে পারে না সাইলেন্সার লাগায় গাড়ির ইঞ্জিনে বুঝলেন কি না মুরারিবাবু বুঝলেন আবার বুঝতেও পারলেন না আওয়াজের কথা বলছে কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা তখন তো দিব্যি সয় সবার বললেন একটু তেল টেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায় এটা কারুর মাথায় আসেনি ভদ্রলোক আবার হাসলেন না স্যার ও আওয়াজ দু চার কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হবার নয় ওটাই তোর মজা কিন্তু কে কাকে বোঝায় তাছাড়া আলমারির একরকম আওয়াজ থাকা তো ভালোই চোর ডাকার যদি বাধা দিয়ে মুরারিবাবু বললেন দেখুন আমার যখন পছন্দ হয়েছে তখন জিনিসটা আমি নেব ন্যায্য দাম দিয়েই নেব বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুঝে টেবিলে রেখে দিলেন তারপর উঠে দাঁড়ালেন বললেন আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি স্বচ্ছন্দে বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোতাম টিপলেন একজন কর্মচারী এসে ঢুকল তখন বললেন ইনি আলমারিটা কিনেছেন যাও কুলির ব্যবস্থা করো আলমারি তো পৌঁছে গেল মুরারিবাবু শোবার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাংচুং ফু কোম্পানির কুলিরা চলে গেল ভাড়া দিতে গেলেন ওরা নিল না ক্যারিং চার্জ কোম্পানির বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি এমন করা নিয়ম জটিল আর বীরু আলমারিটা দেখে খুব প্রশংসাই করলো মুরারিবাবু তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বার করলেন তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন অমনি মনে হলো কানের ভেতর গরম শীষে ঢুকে যাচ্ছে বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে উঠেছে জটিল দু কানে হাত ঢেকে বাপ রে বলে লাফিয়ে উঠল বীরু প্রায় ভিনমি খাবার দশা সে চেঁচিয়ে উঠল ও মামা এই যে সাংঘাতিক ব্যাপার মুরারিবাবু চমকে গিয়েছিলেন এ বাড়ি এসে যেন আওয়াজটা তিন গুণ বেড়ে গেল দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি কিন্তু কথাটি আর বললেন না মুচকি হাসলেন শুধু বীরু বলল আরে মামা এ অয়েলিং করা দরকার নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে আরে ডিস্টার্ব হবে যে মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন হাতি করবে ঘোড়া করবে আমি কারু ডিস্টার্ব হবে বলে আমার আলমারি খুলতে পারবো না আবদার আর কি বীরু আবার বলল আরে অয়েলিং করলেই তো হয় মুরারিবাবু ফ্যাঁচ করে হেসে বললেন বেশ তো অয়েলিং করে দেখ না তুই যদি আওয়াজ বন্ধ হয় তো হোক বীরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল পাল্লা বন্ধ করে বলল দেখছো আর কোনো শব্দ নেই মুরারিবাবু মিটি হেসে বললেন হুম এবার খোলতো দেখি বীরু যেই হাতল ধরে টেনেছে অমনি যেন আবার কানে গরম শীষে ঢুকে পড়েছে এবার আওয়াজটা আরও বেশি আরও বাড়ি কাঁপানো যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে ওদিকে সারা বাড়ি হুলুস্থুল অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে তাদের ধারণা উপরতলায় ছাদ বুঝি ধসে পড়েছে সে এক হই হই কাণ্ড চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে কারা চেঁচিয়ে বলতে থাকলো মুরারিবাবু থ একেবারে কাঠ পুতুল মুখে কথা নেই হ্যাঁ এই জন্যই চ্যাংচুং ফু কোম্পানি আলমারিটা তাকে গোছিয়ে দিয়েছে সব রহস্য বোঝা গেল বটে ওদিকে লোকেরাও অবাক কোথাও তো কিছু ভেঙে পড়েনি অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল প্লেন যাচ্ছিল আবার কি এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন কোনো কাজেই লাগানো যাবে না যে জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাক প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার তিনগুণ বেড়েছে তৃতীয়বার বেড়েছে আরও তিনগুণ চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে তাই বন্ধ করে রেখে দিয়েছেন কাজ অবশ্য হচ্ছে চুল আঁচড়ানো আর দাড়ি কামানো আয়নাটা খুব ভালো পরিষ্কার প্রতিমূর্তি ফোটে বরং চেহারা যেন সুন্দরতর দেখায় মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়া স্বাস্থ্য লিকলিকে কিন্তু এখন ওই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায় আলমারিটা ফেরত দেবার কথা ভেবেছিলেন কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন এক রাত্রে মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যেস মতো চুল আঁচড়াচ্ছেন হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে লোক দাঁড়িয়ে আছে মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন কিন্তু আশ্চর্য বেঁটে কেন কোনো লোকই তার পেছনে দাঁড়িয়ে নেই তাহলে কি চোখের ভুল আয়নার দিকে আবার ঘুরলেন আর ঘুরেই চমকে উঠলেন হ্যাঁ দিব্যি পিঠের কাছে চীনা বেঁটে লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটিমিটি হাসছে ভয়ে বুক ঢিপ ঢিপ করে উঠল এ যে মারাত্মক ভুতুড়ে কাণ্ড মুরারিবাবু বরাবর সাহসী এবং জেদি মানুষ কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল তখনই দুহাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন না চোখের ভুল ছাড়া আর কিছু নয় হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে মানুষ অনেক সময় ভুল দেখে কারুর কারুর ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি তার সেই ব্যাধিটাতি হয়নি তো তা কেন হবে দিব্যি সুস্থ মানুষ কোনো বালাই নেই মাথাও ধরে না ঘুমও ভালো হয় খিদে হয় মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন তারপর তাকালেন ওরে বাবা এবার যে আরো সাংঘাতিক ব্যাপার সেই বেটে চীনা লোকটির গলার কাজটা কাটা এবং গল গল করে রক্ত বেরোচ্ছে অথচ সে কেমন মুটিমিটি হেসে তাকিয়ে আছে আর সহ্য করতে পারলেন না বাবু পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন খুন খুন খুন সে রাতেও খুব হৈ হৈ কাণ্ড হয়েছিল বীরু ও জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝি খুন করেছে পাড়া শুদ্ধ লোক জড়ো হয়েছিল পুলিশও এসেছিল কিন্তু কোথায় খুন ডাকাতি বা কোথায় মুরারিবাবু অবশ্য অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে ডাক্তারবাবু এসে ওষুধ দিলে জ্ঞান ফিরল চোখ খুলেই বললেন আলমারিটা হঠাও হঠাও পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বলল আসুন বাবু এত দেরি হলো যে মুরারিবাবু তেঁতো হয়ে বললেন কিসের দেরি এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত এনেছেন আপনি বাবুজি পাঁচ দিন পরে আনলেন যে আমার খুশি বলে মুরারিবাবু আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা অবধি এসে ফিসফিস করে জানালো জিনিস ভালো তবে বড্ড গোলমাল করে হো হো হুয়া সাহেবের আলমারি ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল এক বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায় মরচে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলবার সময় পালিশ করে সব ঠিকঠাক হয়েছে শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি আচ্ছা বাবু আবার আসবেন <laughs> নমস্কার শুনছিলেন মুরারি বাবুর আলমারি রচনা সৈয়দ মুস্তফা সিরাজ গল্প পাঠে দ্বীপ জটিলের চরিত্রে নীল শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক শ্রী সৈয়দ মুস্তফা সিরাজকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স